ইবাদত রয়েছে যেটা শারীরিক সালাত কিছু ইবাদত রয়েছে যেটা অর্থনৈতিক জাকাত আবার কিছু ইবাদত রয়েছে যা অর্থ এবং শরীর দুইটার সমন্বয়ে কাজে হজ করতে হলে যেমন টাকা পয়সার প্রয়োজন রয়েছে শরীরেরও বেশ একটা এখানে পরিশ্রম রয়েছে দুইটার সমন্বয়ে হজ আত্মিক এর বাহ্যিক সমন্বয় একটি বাদাত মহান রব্বুল্লাহ আলমিন এই হজের ডাক দেওয়ার জন্যে সর্বপ্রথম তার খালিল ইব্রাহিম আলহিসালামকে নির্দেশ করেছিলেন ওয়াজদিন ফিন্নাস মানুষের মধ্যে হজের এলান করে দাও ঘোষণা করে দাও মহান রব্বুল আলমিন এই হজ যারা সামর্থ্যবান যাদের এই হজ করার সামর্থ্য রয়েছে এ শর্ত যাদের প্রতি পূরণ হবে তাকেই হজ করতে হবে হজ মহান রব্বুল আলমিন ফরজ এ কথা তার কোরআনুল করিমে ইরশাদ করে দিয়েছেন আল্লাহর জন্য মানুষের প্রতি হজ ফরজ করে দেওয়া হয়েছে যারা এই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে হজ ফরজ হওয়ার জন্যে এর কিছু শর্ত রয়েছে হজের কিছু রকুন ফরজ রয়েছে এর সুন্নত রয়েছে এর মুস্তাহাব রয়েছে হজ এমন একটি বাদাত যার মাধ্যমে একজন মানুষ জান্নাতি হতে পারে হজ এমন একটি বাদাত যার মাধ্যমে মানুষ তার জীবনের অতীতের সমস্ত পাপ রাজিকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিয়ে নিষ্পাপ শিশুর মতো বাড়িতে ফিরে আসতে পারে তাই তো আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন মান ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু যে আল্লাহর জন্য হজ করবে হজ পিরিয়ডে কোনো গুনার কাজ করবে না যৌন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হবে না এই ধরনের কোনো মানসিকতা তৈরি করবে না একমাত্র মহান রব্বুল আলমিনকে খুশি করার জন্য এবাদতটি সম্পাদন করবে আল্লাহর হাবিব আলি সালাম বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাথ অম্ম যেভাবে তার মার পেট থেকে শিশু নিষ্পাপ ফুটন্ত এক গোলাপ হয়ে আসে ঠিক ওইভাবে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যায় হাজি সাহেব সুহান হাজিম তাই হজের পর্ব আজ আমরা শুরু করতে যাচ্ছি আশা করি যাদের প্রতি হজ ফরজ হয়ে গেছে তারা অবশ্যই হজের ব্যাপারে এবারে আপনারা ইচ্ছা করে নেবেন এর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জায়গা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা উদ্দেশ্য করা একে বলায় হজ হজ ইসলামের পঞ্চম রুকন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস পাঁচটি পিলারের উপরে ইসলাম স্থাপিত তার মধ্যে পঞ্চমটি হচ্ছে হজ আল্লাহর ঘরের হজ তাহলে আসুন হজের ফজিলত হজের গুরুত্ব তাৎপর্য হজ কার প্রতি ফরজ কখন কিভাবে এর কাজাদিগুলি কি এটা আমরা আল্লাহ নবী আলিসালামের হাদিসের আলোকে এই হজ আমরা শিখিনি আজ হজের বর্ণনা নিয়ে হজের পদ্ধতি এবং হজের বিষয়ে বিভিন্ন বই পুস্তক আমাদের বাংলা ভাষাতেও রয়েছে যেমন অন্য ভাষাতেও রয়েছে তবে খুব দুঃখজনক যা অত্যন্ত সত্য যে একটি বই আরেকটি বইয়ের সঙ্গে যখন মিলাতে যাওয়া যায় তখন বেশ এর মধ্যে কিছু ফারাক দেখা যায় এর মধ্যে কিছু পার্থক্য দেখা যায় তাই আমরা যদি আল্লাহর নবী আলিসাল্লাম যে হজ করেছেন আর ওই হজ তার সাহাবাইকরাম আমাদের জন্য হাদিসে বর্ণনা করে দিয়েছেন সেই অনুযায়ী যদি আমরা হজ করি তাহলে কি আমাদের হজটা অত্যন্ত চমৎকার এবং রাসুলের সুন্নত অনুযায়ী হবে না অবশ্যই হবে হাজের পর্বে একাধিক অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হচ্ছে বাব ও ফজলিহি ও বায়ানি মান ফরিদা আলাই হজের ফজিলত এর গুরুত্ব এর তাৎপর্য এবং কার প্রতি হজ ফরজ এই বিষয়ে প্রথম অধ্যায় প্রথম হাদিসটি হচ্ছে আন আবি হরাইরা রাজি আল্লাহ আন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কল আল ওমরাত ইলাল ওমরাহ কাফারাতুল্লিমা বেইনাহুমা ওয়াল হাজুল মাবরুর লাইসালাহু জাজা ইল্লাল জান্নাহ মোত্তাফাকুন আলী আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসালাম বলেছেন আল ওমরাত ইলাল উমরাহ কাফারাতুল্লিমা বেইনাহুমা এক উমরা থেকে আর এক উমরার মাঝে যা কিছু পাপ থাকে এগুলি সব মিটি যায় সব কিছুর জন্য কাফারা হয়ে যায় উমরা একজন মানুষ এই বছরে একটি উমরা করলেন পরের বছরে গিয়ে আর একটি উমরা করলেন এই দুই উমরার মাঝে যতগুলি তার পাপ হয়েছে এক সপ্তাহ পরে দুই মাস পরে তিন মাস পরে এক বছর পরে পাঁচ বছর পরে এই দুই উমরার মাঝে যতগুলি তার পাপ ছোট পাপ হবে আল্লাহ রব্বুল আলমিন তার এই উমরা এবাদতটির কারণে এর বিনিময়ে তার মধ্যের যতগুলি পাপ সবগুলিকে ক্ষমা করে দেবেন সুবহান আল্লাহ এই হলো অমরার ফজিলত অমরা অর্থ জিয়ারত করা আল্লাহর ঘরের জিয়ারত করে এহরাম বেঁধে মিকার থেকে তওয়াফ করে সাই করে মাথার চুল কেটে দিয়ে বা নাড়িয়া করে এই যে কাজ সম্পাদন করা একে বলা হয় উমরা তাহলে এই উমরার এত ফজিলত আল্লাহর নবী আহসালাম আরো বলেছেন যে তোমরা একের পর এক উমরা করো এই উমরার মাধ্যমে তোমাদের অভাব অনটন তোমাদের প্রিয়জন তোমাদের দন্যতা দূর হয়ে যায় আর তোমাদের গুনা এর দ্বারা মাফ হয়ে যায় ওইভাবে মিটে যায় যেভাবে হাপড় দিয়ে যদি লহার মধ্যে আগুন জ্বালানো হয় স্বর্ণ রূপার মধ্যে আগুন জ্বালা হয় তাহলে যেমন তার খাটটা দূর হয়ে যায় তার খারাপ জিনিসটা দূর হয়ে যায় ঠিক মানুষের ভিতর থেকে তার পাপগুলি দূর হয়ে যায় এভাবে অমরার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী আলিসালাম আরো বলেছেন যে আল অমরা তো ফি রমাদান তা আদিল হাজাতান আও তা আদিল মাই রমজান মাসে যদি একটা উমরা করা যায় তাহলে মহানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে হজ করার সমপরিমাণ নেকি হয় সুহান আল্লাহ এইভাবে ওমরার একাধিক ফজিলতের হাদিস আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন কাজেই যাদের সামর্থ্য রয়েছে দেরি না করে সেদিকে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা একান্ত কর্তব্য দায়িত্ব ওয়ালাহাজুল মাবরুর জান্না আর হাজ মাবরুর এর একমাত্র প্রতিদান জান্নাত আল্লাহ আকবর একজন হাজি যখন হজ করেন যেন সে জান্নাত সে ক্রয় করে না এর বিনিময়ে চার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা খরচ করে মহান আলমিনের সেই জান্নাত ক্রয় করে না ওয়ালানাসিফ ও খায়রুমিনার দুনিয়া জান্নাতের হুরের যে অন্যটা দেওয়া হবে অন্যটা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব বিক্রি করলে তার মূল্য হবে না আর ওই জান্নাতটা মোহন আলমিন এই জান্নাতের কত সুখ স্বাচ্ছন্দ্য কত আরাম আয়াস সবকিছু আপনি একটা হজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্রয় করতে পারেন তাহলে এত বড় সুযোগ হাজি সাহেবদের জন্য আল্লাহ নবী বলেন ওয়াল যদি আল্লাহর কাছে হজটা মাবরুর হয়ে যায় মাবরুর মানে মাকবুল কবুল হয়ে যায় হজ মাবরুর বীর থেকে বীর মানে যার মধ্যে কোনো পাপ মিশ্রিত হবে না হজের হাজি সাহেবের টাকাগুলি হালাল হবে তার শরীরের কাপড় রক্ত মাংস হালাল অর্থ দিয়ে হবে হজ পিরিয়ডে কোনো প্রকার অন্যায় কোনো প্রকার অশ্লীল কোনো প্রকার গৃহীত কাজ করবে না হজ সময়ে কোনো প্রকার তার যৌন চিন্তা ভাবনা যৌন কোনো কাজাদির সে কিছু করবে না এবং হজ সময়ে যেভাবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহাম হজ করেছেন ঠিক ওই অনুযায়ী হজ করবে আল্লাহর জন্য হজ করবে সঠিক ইমান নিয়ে করবে এবং হজের পরে ফিরে গিয়ে তার আগের লাইফ তার আগের ডায়েরি সমস্ত কালো ডায়েরি চেঞ্জ করে এবার নতুন ডায়েরি সাদা ডায়েরি খুলবে যেখানে তার ভালো আর ভালো জীবনের অমল পরিবর্তন সে নতুন জন্মগ্রহণ করবে এটাই হবে হাজমা ব্রোর আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা সাথে কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য কোরআন জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম মাতাও নন পিতাও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের নীরব আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট পরিবার বোঝেন জীবনের বার্তা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা আবারও আপনাদের দাসে হাদিস নিয়ে আমরা উপস্থিত হয়েছি আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন আমরা হজ পর্বের আলোচনা শুরু করেছিলাম এর প্রথম অধ্যায়ের প্রথম হাদিসটি আমরা ইতিমধ্যে আপনাদের কাছে ব্যাখ্যা করার সুযোগ পেয়েছিলাম হজ মাবরুর যে হজটি আল্লাহর কাছে গৃহীত আল্লাহর কাছে মাকবুল সেই হজ বলা হয় যে হজের অর্থ করি যে হজের নিয়ম পদ্ধতি রাসুলের এটা একমাত্র আল্লাহ জন্যে কোনো লোক দেখানো বা লোক শোনানো কোনো উদ্দেশ্য থাকে না যে হজে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে জান্নাত করার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে যথাসম্ভব এর এবাদতে মশগুল থাকা কোনো প্রকার অন্যায় অশ্লীল এবং গৃহীত কাজে কাজ থেকে বিরত থাকা কোনো অন্যায়ে জড়িত না হওয়া মানুষের যৌন কোনো চরিতার্থের ব্যাপারে কোনো ভাবা এর কোনো চিন্তা করা এ নিয়ে কোনো ভাবনা করা এগুলি থেকে সম্পূর্ণ বিরত থাকা আল হাজ আসরুমা আলুমাত ফামাং ফারাদা ফি হিন্নাল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা আলা ফিল হাজ রাফাস নেই অর্থাৎ যৌন কোনো চিন্তা ভাবনা স্ত্রীর সঙ্গে থাকতে পারে আশেপাশে হয়তো চোখ এদিক ওদিক না যাওয়া সম্পূর্ণভাবে মুক্ত থাকা কোনো ঝগড়া ফাসাদ না করা কোনো অজীব তরক না করা কোনো অন্যায় না করা এবং হজের পরে অমূল পরিবর্তন তার জীবনে প্রস্ফুটিত হওয়া প্রকাশ পাওয়া এইভাবে একজন মানুষ হাজরে মাবরুর করলে মহানবী আলাই সালাতাম বলেন তার জন্য জান্নাত আল্লাহ রব্লার পক্ষ থেকে নির্ধারিত রয়েছে এই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন দ্বিতীয় হাদিসটি ওয়ান আয়সা রাজি আল্লাহ তালা আনহা কালাত কুলতু ইয়া রাসুল আল্লাহ আলাল নিসা ই জিহাদ কালা নাম আলাইহিন্না জিহাদ লা কিতালা ফিহি আল হাজ ওয়াল উমরাহ রাহু আহমদ ওবনু মাজা ওয়াল্লাফদুল্লাহ ওয়াসনাদহু সাহি ওয়াসল হফিস সাহি আয়েশা রাজি আল্লাহ আনহা আল্লাহর নবী আলিসালাতামকে জিজ্ঞেস করলেন কারণ আল্লাহর নবী আলিসালাতাম থেকে হজ বিষয়ে যত উৎসাহিত যত অনুপ্রেরণা হজের যত ফজিলত মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহা জানতে পেরেছেন তার চেয়ে বেশি জেনেছেন জেহাদ সম্পর্কে কারণ জেহাদ এবাদতের মধ্যে সবচেয়ে উন্নত একটি এবাদত এই জেহাদের ফজিলত অধিক তাই মা আয়সা সিদ্দিকা রাজিল্লাহ তালা বললেন পুরুষরা জেহাদ করে এত বড় সোয়াবের ভাগিদার হয় আমরা নারী যারা আমাদের জেহাদ নেই আলাল নিসাই জেহাদ হে আল্লাহ রাসুল মহিলাদের প্রতি জেহাদ নেই জেহাদ করবে না তারা ফরজ নেই কালা নাম মহিলাদের জেহাদ রয়েছে তাদের জেহাদ রয়েছে কিন্তু সেই জেহাদে কোনো যুদ্ধ বিগ্রহ নেই সেখানে কোনো প্রকার হত্যা বা মরে যাওয়া শহীদ হয়ে যাওয়া এর কোনো সুযোগ নেই আর সেটি হল আল হাজ ওমরা হজ এবং ওমরা এটা মহিলাদের জন্য জেহাদ সমপরিমাণ তাহলে পুরুষরা যেই জেহাদ করে সব অর্জন করতে পারেন সেই সবটুকু নারীদের জন্যে মা জাতির জন্যে মহানব্বুল আলমিন অমরা এবং হজের মধ্যে তা দিয়ে দিলেন কারণ নারী তাদেরকে পুরুষের সঙ্গে এবাদতের ক্ষেত্রে সমাধিকার আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন তবে জাহাজ যেহেতু এমন একটি কঠিন বিষয় যে ক্ষেত্রে নিঃসন্দেহে মহিলা ভূমিকা থাকবে কিন্তু তার মূল দায়িত্ব হবে পুরুষদের প্রতি এই হাদিসটি ইমাম আহমাদ ইবনু মাজা বর্ণনা করেছেন শব্দ ইমনু মাজার এবং এই হাদিসটির ইসনাদ সহি আর এর মূল বক্তব্যটি সহি অর্থাৎ বুখারি শরীফের উল্লেখ হয়েছে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে হাজ একটা জেহাদ সমতুল্য এবাদাত অমরা একটি জেহাদ সমতুল্য এবাদাত এই জন্যে হাজের ফজিলত অধিক যাদের হাজ বা ওমরা ফরজ হয়েছে তাদের দেরি করা মোটেই ঠিক না এটা অবশ্যই মনে রাখতে হবে ওয়ালিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইত মান ইলাইহি সাবিলা সাবিলের যে ক্ষমতা রাখে সমর্থ রাখে তার প্রতি হজ ফরজ তা সাবিল অর্থ কি একজন মানুষ হজ করতে যাবেন হজ পিরিয়ডে তার নিজস্ব যা খরচ আদি এবং এই পিরিয়ডে তার পরিবার যাদের ভরণ পোষণ তার প্রতি ফরজ তাদের যে খরচ আদি একটু তার কাছে থাকে এবং তার রাহেলা অর্থাৎ কাবাঘর মক্কা পর্যন্ত পৌঁছার তার বাহন থাকে সেটা সে আগের যুগে ছিল ওট ঘোড়া গাধা এখন বিমান পানিপথে আকাশপথে আর পথে যেই পথে যাওয়ার তার সুবিধা ওই পথের তার যাতায়াতের খরচও বা তার বাহনের খরচও বা টিকিটের খরচও তার যদি হয়ে যায় তাহলে তাকে বলা যাবে সে মুস্তাতে বা সামর্থ্যবান তাহলে তার প্রতি ফরজ হবে এছাড়াও আনো সত্য আছে হজ ফরজ হওয়ার জন্যে পুরুষের জন্য পাঁচটি শর্ত আর নারীদের জন্য অতিরিক্ত আরো একটি শর্ত এই ছয়টি শর্ত হলে নারীর প্রতি ফরজ আর পাঁচটি শর্ত হলে পুরুষের প্রতি হজ ফরজ প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া অমুসলিমের প্রতি হজ ফরজ না দুই নম্বরে তার সাবালক হওয়া বালিক যদি না হয় সাবালক যদি না হয় নারী পুরুষ তার প্রতি হজ ফরজ নয় তিন নম্বরের শর্ত হলো কি স্বাধীন মানুষ হওয়া হৌর হওয়া কোনো দাস দাসীর প্রতি হজ ফরজ নয় আর চার নম্বর শর্ত হল যে তার অর্থনৈতিক সামর্থ্য থাকা শারীরিক সামর্থ্য থাকা আর যে তাকে স্বাধীন মানুষ হওয়া তাহলে মুসলিম যদি হয় সাবালক হয় স্বাধীন হয় বিবেক ঠিক থাকে সুস্থ বিবেক এবং তার সামর্থ্য রয়েছে হজ পিরিয়ডে নিজের যাতায়াত খাওয়া দাওয়া থাকা টিকিট যত কিছু লাগে এভরিথিং সব কিছু এবং তার পরিবার যাদের খোরপোষ যাদের খাওয়া দাওয়া যাদের ভরপোষণ তার প্রতি ফরজ এদেরও সব কিছু দায়িত্ব পালনের জন্য এতটুকু অর্থ যদি থাকে তাহলে সেই ব্যক্তির প্রতি হজ ফরজ হয়ে যায় এবং হজ ফরজ হয়ে গেলে ফাউরান দ্রুত সেই হজ সম্পাদন করা এ কথা না এখনো বয়স হয় নাই এখনো বিয়ে শাদী করি নাই এখনো বাবা হই নাই এখনো দাদা হই নাই মেয়ের বিয়ে হয় নাই অমুকটা হয় নাই এমন কিছু শর্ত শরীয়তে দেওয়া হয় নাই আর নারীর জন্য আরো একটি শর্ত বাড়িয়ে দেওয়া হয়েছে সেটি হলো তিনি যখন হজে আসবেন তার সঙ্গে তার স্বামী অথবা তার কোন মাহারাম পুরুষ মাহারাম পুরুষ মানে যাদের সঙ্গে তার বিয়ে স্থায়ীভাবে হারাম কোন অবস্থাতেই বিয়ে চলবে না বাবা হতে পারে ভাই হতে পারে ভাগিনা ভাতিজা শ্বশুর জামাই যাদের সঙ্গে তার বিয়ে হারাম এমন কোন পুরুষ তার সঙ্গে থাকতে হবে যদি না থাকে তার প্রতি হজ ফরজ হবে না এজন্যে তার সমস্ত খরচাদি এবং যে তার সঙ্গে যাবে তারও খরচাদি সবকিছু দিতে যদি না পারে তাহলে তার প্রতি হজ ফরজ নাই এক্ষেত্রে তিনি বদলি হজ করাতে পারেন তবে তার প্রতি হজ ফরজই নাই কথা মনে রাখতে হবে তাহলে যে ব্যক্তি সামর্থ্য রাখে না টাকার সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য নাই তাহলে বদলি হজ করাবেন শারীরিক সমর্থ আছে টাকা নাই তারপরে হজ ফরজই না কাজে আজ দেখা যায় হজ ফরজ হয় নাই এবং নিঃসন্দেহে টাকাগুলি হালাল পয়সা হতে হবে হারাম টাকা অনেক আছে তার প্রতি হজ ফরজ নয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অপবিত্রকে কবুল করেন না হজের করতে যাবে সফর লম্বা করে আল্লাহর কাছে দোয়া করবে তার শরীরের গোস্ত হারাম তার কাপড় চোপড় হারাম তার রক্ত হারাম গোস্ত হারাম তার হজ আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না যখন সে বলবে লাভবাহিক তখন তার উত্তরে ফেরেস্তারা বলবে লাভবাহিক ওলা সাহাদেক তোমার উপস্থিতি চাই না তোমার কোনো কল্যাণ নেই মালবাসুকা হারাম বদিয়াবিল হারাম তোমার রক্ত তোমার টাকা পয়সা তোমার সম্পদ সব হারাম আল্লাহ রব্বুল আলমিন তা কবুল করবেন না এই জন্যে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত তার ফরজ হওয়ার শর্ত কি এটা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে আলোচনা করেছি এক্ষেত্রে আরো একটা কথা মনে রাখতে হবে যদি এমন কোনো বাধা সৃষ্টি হয় মনে করেন তার পাসপোর্ট হয়তো নিয়ে নেওয়া হলো কোনো কারণে বা তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না বা হয়তো রাস্তাঘাটে নিরাপদের অভাব রয়েছে যে কোনো সমস্যা থাকলে তখন তার প্রতি ফরজ হবে না এই জন্যে যাদের প্রতি হজ ফরজ হয়ে যাবে এটাকে দেরি না করে দ্রুত করা এটাও অত্যন্ত জরুরি এই জন্য হাজ আল্লাহ রবাহ আলমিন যাদেরকে টাকা পয়সা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি এটা গরিব মিসকিনের প্রতি নয় যেমন জাকাত অর্থশালীদের প্রতি হজ অর্থশালীদের প্রতি বাকি সালাদ সিয়াম সবার জন্যই আদা করতে হবে যেটা আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে হাজ ফরজ হওয়ার শর্তগুলি পাওয়া গেলে এবার আপনার বয়স আবার বিয়ে করলেন না অমুক তমুক বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাকে কেন্দ্র করে আমরা হজ দেরি করি এমনকি বুড়ো যখন হয়ে যায় নড়তে চড়তে পারে না এবার বলে মরার জন্যে চলে যায় উমাক্কা ওইখানে গিয়ে মরতে পারলেই ভালো আর এই বুড়ো অবস্থায় হজ করতে এসে হজের কাজগুলি ঠিক মতো করতে পারে উল্টা পাল্টা সব করে আর হাজির সাহেব হয়ে চলে যায় বাড়িতে হাজির সাহেব হওয়ার জন্য হজ নয় বরং জান্নাতি মানুষ হওয়ার জন্য নিষ্পাপ শিশু হওয়ার জন্য এই হলো হজ তাহলে যে হজ আপনাকে নিষ্পাপ করার জন্য ওই হজ শুধু আপনি কোনো মতে তার হজের রুকন ফরজ কিছু ঠিক মতো আদা করতে পারে না বুড়ো মানুষ কোথায় ঘুরে বেড়ায় কোথায় কি করে দেখতে পায় না হাঁটতে পারে না এই মুহূর্তে হজ করতে আসা কতটুক সমুচিত এটা আপনাদেরই চিন্তা করা উচিত আপনার শারীরিক সমর্থনই নেই মরার জন্য তো হজ না হজ তো জান্নাতি হওয়ার জন্য সুখী কি করে নিষ্পাপ হওয়ার জন্য এ পর্বের আমাদের সময় একেবারেই শেষ বিদায়ের আগে আমরা আপনাদের কাছে আশা করি হজ পর্বের আলোচনা শুনবেন এবং সেই অনুযায়ী হজ যাদের প্রতি ফরজ হয়ে গেছে দ্রুত হজ করার জন্য এবারে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন এখানে আমরা শেষ করছি আকুল কাউলি হাদা আস্তাকফরুল্লাহ আলী আলাকুম আলসাইল মুসলিম আস্তাকফরু وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF I Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short